পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে শুনি তোমারি নাম তুমি চির মহান শুনি তোমারি নাম তুমি চির মহান ভেসে আসে গানে গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে শুনি তোমারি নাম তুমি চির মহান শুনি তোমারি নাম তুমি চির মহান ভেসে আসে গানে গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে তোমারি নামে ওই পুব আকাশে সূর্যটা উঠে কত আলো নিয়ে রাত্রি বেলা দেখে তারার মেলা সৃষ্টি মাঝে প্রভু যাই হারিয়ে তোমারি নামে ওই পুব আকাশে সূর্যটা উঠে কত আলো নিয়ে রাত্রি বেলা দেখে তারার মেলা সৃষ্টি মাঝে প্রভু যাই হারিয়ে তোমার দয়ার নেই সীমানা বিশ্বভুবন তা জানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে শুনি তোমারি নাম তুমি চির মহান শুনি তোমারি নাম তুমি চির মহান ভেসে আসে গানে গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে তোমারি নামে ওই ফুল বাগানে মৌমাছি যায় মধু আহরণে তোমারি নামে ওই নদী বহে কল কল সুর তুলে সাগর পানে তোমারি নামে ওই ফুল বাগানে মৌমাছি যায় মধু আহরণে তোমারি নামে ওই নদী বহে কল কল সুর তুলে সাগর পানে তাই তো মোরা তোমায় সরি থাকি সদা তোমারি ধ্যানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে শুনি তোমারি নাম তুমি চির মহান শুনি তোমারি নাম তুমি চির মহান ভেসে আসে গানে গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে পাখিদের কল কল তানে মিষ্টি মধুর ওই গানে প্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ শুনছিলেন হাবিবি শিল্পী গোষ্ঠীর প্রথম পরিবেশনা ইয়ার